السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على عبد الله ورسوله رحمة للعالمين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد প্রিয় দর্শক বৃন্দ সকলকে আমন্ত্রণ জানাচ্ছি পিস টিভি বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ প্রোগ্রাম কিতাব তাওহিদ এর ধারাবাহিক দর্শী লেখক রাহমাহুল্লাহ তিনি এ বিষয়ে অধ্যায় যেটি বেঁধেছেন বাবু কৌলিল্লাহ তাআলা ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله সৌরাতুল বাকারা এর একশত পঁয়ষট্টি নম্বর আয়াত লেখক রাহমাহুল্লাহ এখানে তিনি কোন শিরোনাম উল্লেখ করেননি বরং তিনি একটি আয়াত দিয়েই অধ্যায়টি বেঁধেছেন এবং আয়াতটাকেই যেন তিনি শিরোনাম হিসাবে নিয়ে এসেছেন যে আয়াতের অর্থ হল মানুষের মাঝে এমন কতক মানুষ রয়েছে যারা আল্লাহকে বাদ দিয়ে তার কিছু সমকক্ষ নির্ধারণ করে নেয় এবং আল্লাহর সমকক্ষ সমপর্যায়ে যাদেরকে মনে করে আল্লাহকে যেভাবে ভালোবাসা হয় ঠিক সেভাবেই তারা আল্লাহর সমকক্ষগুলিকেও ভালোবাসে লেখক রহমহল্লা এ আয়াত দিয়েই তিনি অধ্যায় বেঁধেছেন এরপরে তিনি আরো কিছু আয়াত নিয়ে এসেছেন এবং কিছু গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে এসেছেন সবগুলির ভাব থেকে বোঝা যায় যে আজকের এই অধ্যায়টি হল মহাব্বা ভালোবাসা সম্পর্কিত অধ্যায় অর্থাৎ মানুষ তার হৃদয়ের একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা কাজ সেটি হলো ভালোবাসা এই ভালোবাসা দিয়েও বা ভালোবাসার মাধ্যমে সে কখনো ইমানের উপর প্রতিষ্ঠিত থাকে আবার এই ভালোবাসার মাধ্যমে সে কখনো শেরকে লিপ্ত হয়ে যায় আল্লাহ সুবাহ আল্লাহর সাথে এই ভালোবাসা দিয়েই সে শেরকে লিপ্ত হয়ে যায় জন্য এই বিষয়টি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আসুন আমরা প্রথমে একটু ভালোবাসা কি ধরনের হতে পারে কত প্রকার হয় এ সম্পর্কে একটু ধারণা নেই তাহলে আমাদের এই বিষয়টি বুঝতে সহজ হবে ভালোবাসা আমরা সাধারণত ভালোবাসাটাকে দুই ভাগে বিভক্ত করব প্রথম হলো এক প্রকার ভালোবাসা এটার নামই হলো এবাদত আরেক প্রকার ভালোবাসা যেটার নাম এবাদত নয় তো যেটা যেই ভালোবাসার নামে আবাদত সেটা বলা হয় যে মোহাব্বত এবাদতিন হিয়া আল্লাতি তুজিবু আত্মাদাল্লুল ওয়াত্তাদিম এমন ভালোবাসা যাকে আমি ভালোবাসছি তার কাছে আমাকে নত করে দিবে মানে যেই ভালোবাসার কারণে যাকে আমি ভালোবাসছি তার কাছে আমি নত হয়ে যাব এবং তাকে এত বড় মনে করব যে তার জন্যই আমাকে হয়তো সবকিছু সমর্পণ করতে হবে তার কাছে এমন ভালোবাসা এই ভালোবাসাটার নামই হল এবাদত এই ধরনের ভালোবাসা একমাত্র আল্লাহ সুবাহ জন্যই হতে হবে অন্য কারোর জন্য হতে পারে না দ্বিতীয় প্রকার ভালোবাসা যেটা যে ভালোবাসাটা এবাদতের দিক থেকে নয় বরং এটা সম্পর্কের দিক থেকে একটা ভালোবাসা এই ভালোবাসাটা আবার কয়েক প্রকার হয়ে থাকে এক প্রকার হলো আল মোহাব্বা আলিল্লাহ ওফিল্লাহ কাউকে আমি ভালোবাসব কিন্তু এই ভালোবাসার উদ্দেশ্যটা হলো আমার আল্লাহ সুবাহানা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি আপনাকে ভালোবাসব যেন আল্লাহ সুবাহ আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হয় এই জন্য তো এই ভালোবাসাটা হতে পারে ব্যক্তির ক্ষেত্রে হতে পারে কর্মের ক্ষেত্রে ব্যক্তির ক্ষেত্রে পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ মানুষ আমাদের রাসুল মোহাম্মদ সাল আলী হোসাল্লাম তাকে আমরা সবচেয়ে ভালোবাসব কেন তিনি আমাদেরকে কিছু দেবেন এজন্য বা পার্থিব কোন আমরা উপকৃত হব এজন্য না আল্লাহ সুবাহ আমার প্রতি সন্তুষ্ট হবেন এই জন্য আমরা সবচেয়ে মানুষের মধ্যে ভালোবাসবো যাকে তিনি হলেন আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তো এই যে ভালোবাসা আল্লাহর উদ্দেশ্যে ঠিক অনুভাবে সকল নবী রাসুল এবং যত ইমানদার দিনদার মানুষ সকলকে ভালোবাসা এটা শুধুমাত্র আল্লাহ সুবাহ উদ্দেশ্যে যে এই ভালোবাসাটা এটা একটা সাধারণ ভালোবাসা কিন্তু যখন এটা আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে এই ভালোবাসাটা করা হবে তখন আবার এটা এবাদত তখন আবার এটা এবাদত এটা হলো ব্যক্তির দিকে ভালোবাসা কোন কর্মের প্রতি ভালোবাসা কতগুলি কর্ম আমরা ভালোবেসে করব সেই কর্মগুলি আমাদের কাছে প্রিয় করে নিব সেটাও উদ্দেশ্য হলো আল্লাহ সুবাহ সন্তুষ্টির জন্য যেমন দিন রাত্রিতে পাঁচ বক্ত সালাত আদায় করব। এটা নিজের কাছে খুব প্রিয় করে নিব কেন প্রিয় করে নিব যে এটা আল্লাহর নির্দেশে এ আবাদত এসেছে তাই আমি এটাকে যদি আমি প্রিয় করে নেই আল্লাহ আমাকে প্রিয় করে নেবেন তো আল্লাহর ভালোবাসা অর্জনের জন্যই এ আবাদত বা এই কাজগুলিকে ভালোবাসা তাহলে প্রথম প্রকার ভালোবাসা দ্বিতীয় প্রকার ভালোবাসা মহাব্বত ইসফাকিন ওয়ারাহমাতিন কারো প্রতি স্নেহ বা আদর ইত্যাদি দেখানোর উদ্দেশ্যে ভালোবাসা পিতা তার সন্তানকে পুত্রকে স্নেহ করে একটা মানে মায়া মমতা দিয়ে একটা ভালোবাসা এটা একটা ভালোবাসা বড় মানুষ ছোট মানুষদেরকে মায়া মমতা দিয়ে একটু ভালোবাসবে ধনী মানুষ যারা দরিদ্র তাদের প্রতি একটু স্নেহশীল হয়ে দয়াশীল হয়ে তাদেরকে ভালোবাসবে শক্তিশালী সুস্থ যে অসুস্থ তাকে অসুস্থ হিসাবে একটা স্নেহ বা একটা ভালোবাসা দিবে এটাও একটা ভালোবাসা কিন্তু এই ভালোবাসাও এবাদত হবে যখন এই ভালোবাসাটা আমরা বলবো মনে করব যে ইসলামের নির্দেশ হলো বড়রা ছোটদেরকে স্নেহ করবে ভালোবাসবে এটা ইসলামের নির্দেশ সেই হিসাবে যদি এই ভালোবাসাটা আমি রাখি তাহলে এটাও একটা আবাদত বলে গণ্য হবে আর যদি সেই নির্দেশ মনে না করে এমনি শুধু মানুষের স্বভাবগত ভাবে বড়রা ছোটকে ভালোবাসে বা পিতা তার সন্তান মা তার ছেলে মেয়েকে ভালোবাসবে তাহলে এটা আবাদত বলে গণ্য হবে না তৃতীয় প্রকার ভালোবাসা মোহাব্বত ইজলালিন ওয়া তাজিমিন কাউকে শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে ভালোবাসা তবে এটা যে আবাদতের যে ভালোবাসা মানে যেই ভালোবাসাটাই হলো আবাদত ওই ভালোবাসা এটা নয় অর্থাৎ আল্লাহ রবাহ আলমিনকে শ্রদ্ধা ও বড় জানার জন্য মনে করেই যে ভালোবেসে থাকি সেটা আবার এই ভালোবাসা নয় এটা হলো মানুষের মধ্যে একজন অপরজনকে শ্রদ্ধার দৃষ্টিকোণ থেকে ভালোবাসবে এর আগেরটা যেমন ছিল স্নেহর দৃষ্টিকোণ থেকে ভালোবাসবে এটা হলো শ্রদ্ধার দৃষ্টিকোণ থেকে তাহলে সন্তান তার পিতামাতাকে শ্রদ্ধার দৃষ্টি থেকে ভালোবাসবে ছোট মানুষেরা বড় মানুষদেরকে শ্রদ্ধার দৃষ্টি থেকে ভালোবাসবে ছাত্র শিক্ষককে শ্রদ্ধার দৃষ্টি থেকে ভালোবাসবে এই ভালোবাসাটাও আবার আবাদত গণ্য হতে পারে যদি ইসলামের নির্দেশ বড়দেরকে শ্রদ্ধা জানাতে হবে তাদের প্রতি আন্তরিকতা রাখতে হবে এই নির্দেশ পালনে যদি আমরা এই ভালোবাসা রাখি তখন আবার এই ভালোবাসাটাও একটা আবাদত হিসাবে গণ্য হবে এবং সোয়াব পাবো আমরা চতুর্থ প্রকার ভালোবাসা মহাব্বাতু তবে যেগুলি মানুষের সৃষ্টিগত একটা ভালোবাসা আসে সৃষ্টিগত ভালোবাসা কি এক একজন মানুষ এক একটা জিনিস খেতে ভালোবাসে কারো কাছে দই তিনি দই খেতে ভালোবাসেন কেউ আবার দই খেতে ভালোবাসেন না কেউ দুধ খেতে ভালোবাসেন কেউ মিষ্টি জাতীয় জিনিস খেতে সেটা তিনি ভালোবাসেন সৃষ্টিগতভাবে মানুষের স্বভাবগতভাবে কেউ আবার মিষ্টি ভালোবাসেন না তার কাছে টক জিনিস সেটাই বেশি ভালো এটা একটা মানে সেটা কোনো আবাদতের বা ইসের বাইরে এটা হলে এমনি মানুষের রুচিগত দিক দিয়ে ভালোবাসা আরো একটা ভালোবাসা আরেক প্রকার সেটাও বলা হয় তা হলো বাধ্য হয়ে কিছু ভালোবাসা কোন একটা জিনিসের প্রতি তিতা জিনিস টক জিনিস আমার রুচি হচ্ছে না কিন্তু এরপরও আমি বাধ্য কারণ আমি অসুস্থ যদি সুস্থ হতে চাই আমাকে ওই টক ঔষধ বাধ্য করে ওইটাই আমাকে এখন প্রিয় মনে করে খেতে হবে যদি আমার মন চাচ্ছে না কিন্তু তবু এখন জোর করে ওটাকে ভালোবাসতে হবে প্রিয় বন্ধুরা এ হলো বিভিন্ন ধরনের এই সমস্ত ভালোবাসা হতে পারে যে ভালোবাসাগুলির মধ্যে আবার আমরা প্রথমে দুটি ভাগে বিভক্ত করেছি এক হলো এমন ভালোবাসা যেটা কারো কাছে নত হওয়ার দৃষ্টিকোণ থেকে কারো কাছে ছোট হওয়ার দৃষ্টিকোণ থেকে এবং তার বরত্ব তুলে ধরার দৃষ্টিকোণ থেকে ভালোবাসা সেটাই হলো এবাদত করার দিক থেকে ভালোবাসা এই ভালোবাসাটা একমাত্র একজনেই পাওয়ার অধিকার রাখেন তিনি হলেন আল্লাহ সুবাহ এ ধরনের ভালোবাসা যদি কাউকে দেওয়া হয় তাহলে সেটা হবে শির দ্বিতীয় প্রকার যেটা ভালোবাসাটা এবাদতের নয় কিন্তু সেখানে আল্লাহর নির্দেশে সে ভালোবাসতে হলে সেটা তখন আবাদত হবে কিন্তু ভালোবাসাটা আবাদত নয় সেটা সাধারণভাবেই একজন আরেকজনের প্রতি যে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভালোবাসা এসে থাকে আল্লাহ বলছেন মানুষের মাঝে এমন কতক মানুষ রয়েছে যারা আল্লাহর সমকক্ষ কিছু নির্ধারণ করে নেয় নির্ধারণ করে নিয়ে আল্লাহকে যেভাবে ভালোবাসা দরকার সেভাবে এই আল্লাহর সমকক্ষ সমপর্যায় যাদেরকে নির্ধারণ করে নাই এদেরকে সেই পর্যায়ের ভালোবাসে আবার আল্লাহ বলছেন আমানু আর যারা ইমানদার তারা মূলত এদের চেয়ে বহুগুণে তারা আল্লাহ সুবাহ ভালোবাসে কারণ এখানে আল্লাহ রব আলমিন দুই শ্রেণীর কথা বললেন এক শ্রেণী হলো মুশরিক আরেক শ্রেণী হলো মমিন তাওহিদের উপর যারা রয়েছে তো যারা মুশরেক এরা কি করে এরা আল্লাহকেও ভালোবাসে এবং আল্লাহর সমান অন্যগুলোকেও ভালোবাসে আর যারা মমিন তারা আসাধ্য হব্বান্লিল্লাহ তারা ওই বিষয়ে আল্লাহকে যেভাবে ভালোবাসা দরকার সেটা শুধুমাত্র আল্লাহ সুবাহ আল্লাহকেই ভালোবাসে এইরকম ভালোবাসা অন্য কাউকে তারা দেয় না প্রিয় বন্ধুরা আসুন আমরা আজকে এই গুরুত্বপূর্ণ বিষয় যেটিকে কেন্দ্র করে মানুষ তাওহিদের উপরে টিকে থাকে আবার মানুষ তাওহিদ থেকে তার পদস্খলন ঘটে যায় সেকে সে লিপ্ত হয়ে যায় এ বিষয়টির আমরা আলোচনা শুনব এ পর্যায়ে আমরা সংক্ষিপ্ত একটু বিরতি নিতে যাচ্ছি বিরতির পর আবার আমাদের এই বিষয়ের বাকি অংশ আলোচনা করব আমরা ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ছোট্ট একটু বিরতির পর আবার আমরা আমাদের দর্শে ফিরে আসছি আসুন আমরা দর্শের বাকি অংশ মনোযোগ সহকারে শুনব লেখক রাহমাহুল্লাহ তিনি এ অধ্যায়ে প্রথমে একটি আয়াত দিয়ে শুরু করেছেন যে আয়াতটি আমরা শুনেছি আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেন সুরা বাকার একশত পঁয়ষট্টি নম্বর আয়াত আল্লাহ বলছেন মানুষের মাঝে এমন কতক মানুষ রয়েছে যারা আল্লাহর সমকক্ষ কিছু নির্ধারণ করে নেয় নির্ধারণ করে নিয়ে আল্লাহকে যেভাবে ভালোবাসা দরকার সেভাবে এই আল্লাহর সমকক্ষ সমপর্যায় যাদেরকে নির্ধারণ করে নেয় এদেরকে সেই পর্যায়ের ভালোবাসে আবার আল্লাহ বলছেন আর যারা ইমানদার তারা মূলত এদের চেয়ে বহুগুণে তারা আল্লাহ সুবাহ ভালোবাসে কারণ এখানে আল্লাহ রাবুল আলমিন দুই শ্রেণীর কথা বললেন এক শ্রেণী হলো মুশরিক আরেক শ্রেণী হলো মমিন তাওহিদের উপর যারা রয়েছে তো যারা মুশরেক এরা কি করে এরা আল্লাহকেও ভালোবাসে এবং আল্লাহর সমান অন্যগুলোকেও ভালোবাসে আর যারা মমিন তারা আসাধ্য হব্বান লিল্লাহ তারা ওই বিষয়ে আল্লাহকে যেভাবে ভালোবাসা দরকার সেটা শুধুমাত্র আল্লাহ সুবহান আল্লাহকেই ভালোবাসে এইরকম ভালোবাসা অন্য কাউকে তারা দেয় না তো এখানে আল্লাহ রাবুল্লাহ আলমিন যে শ্রেণীর কথা বললেন যারা ভালোবাসে আল্লাহকে এবং আল্লাহর কিছু সমকক্ষ তৈরি করে নিয়ে সেগুলিকে আল্লাহর মতো ভালোবাসে এখন আল্লাহর সমকক্ষ যেগুলিকে নির্ধারণ করে নিয়েছে সেগুলিকে ভালোবাসে এটা কিভাবে কারা সেটা এ কি শুধু আল্লাহ রসুল সাল্লামের সময় যেই যুগে এ কোরআন নাজিল হয়েছিল সেই সময় ছিল না এখনো সেগুলি সেই সমস্ত ব্যক্তি থাকতে পারে বা সেই কাজগুলি এখনো এরকম হতে পারে জবাব না শুধু সেই সময় সীমাবদ্ধ নয় বরং কেমত পর্যন্ত সর্বসময়ে এই শ্রেণী থাকবে এবং তারা যারা মুশ্রেক বলে পরিচিত তাদের মধ্যেও হতে পারে আবার যারা আজকে নামধারী মুসলমান আছে অনেক এদের মধ্যেও হতে পারে তা কিভাবে উদাহরণস্বরূপ একজন মুশ্রেক যে প্রতিমা পূজা করে সে আল্লাহ রাবুল্লাহ আলমিনকে স্বীকার করে প্রতিটি মুশ্রেক কিন্তু আল্লাহকে স্বীকার করে কিন্তু আল্লাহর জন্য শুধু আবাদত করে না প্রতিটি মুশ্রেক মূর্তি পূজক তারা আল্লাহকে স্রষ্টা হিসেবে বিশ্বাস করে সেই আল্লাহ রসুলামের যুগেও করত এখনো করে কিন্তু আবাদতের ক্ষেত্রে শুধু আল্লাহর জন্য তারা আবাদত করে না আবাদতের ক্ষেত্রে তারা আল্লাহর জন্য আবাদত করে এবং অমুক প্রতিমা অমুক প্রতিমা অমুক দেবী অমুক কালী সেগুলির জন্য আবাদত করে সমস্যাটা হলো এখানে তো এই মুশ্রেকরা তারা আল্লাহকেও যেমন এভাবে স্রষ্টা হিসেবে ভালোবাসে বরং তার চেয়ে আরো বেশি ভালোবাসে তাদের এই দেবতাগুলি কে তো আজকে মুসলমানদের মাঝে ইমানি দুর্বলতার কারণে এই সমস্ত স্বভাবগুলি আমাদের মাঝেও অনেকটা এসে গেছে আল্লাহর সাথে তার যে ভালোবাসা সেটার চেয়ে সমান্ত দূরের কথা বরং আল্লাহকে বাদ দিয়ে একে আরো বেশি সেই ভালোবাসা দেয় আর এই ভালোবাসা শুধু ছোটরা বড়কে শ্রদ্ধা করবে এই দৃষ্টিকোণ থেকে ভালোবাসা নয় বরং এমন ভালোবাসা সেখান থেকে যদি আমি জুতা সহ ফিরে আসি বা জুতা নিয়ে যদি সেখানে যাই তাহলে মনে হয় আমার বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে এই আশঙ্কাই করি অথচ ইসলাম বলতেছে আল্লাহ রাসুল সাল্লাহ বলেন সাল্লাম বলছেন তোমরা তোমাদের জুতা পরা অবস্থায় নামাজ পড়ো এবং ইহুদিদের বিরোধিতা করো কারণ ইহুদিরা জুতা অবস্থায় নামাজ পড়াটা তারা অন্যায় মনে করে তো কোনো মানুষের যদি পায়ে জুতা পরা থাকে শর্ত অবশ্যই জুতা পবিত্র হতে হবে জুতা যদি পবিত্র থাকে এবং জুতা যদি সফট হয় যেটাতে উঠা বসাতে কোনো অসুবিধা হবে না তাহলে তার এই জুতা পরে নামাজ পড়া যায় রয়েছে যেমন এভাবে মোজা পরে নামাজ পড়া যাই যেভাবে পড়তে পারে পরিষ্কার জুতা হয় জুতা পরে আল্লাহর আবাদত করা জায়েজ রয়েছে এটা ইসলামের বিধান আরো জুতার তো বিষয় গেল আরো একটা বিষয় কোন ব্যক্তি যদি মসজিদে প্রবেশ করে মসজিদ থেকে যখন বের হয়ে আসবে নিয়ম হলে সে সাধারণভাবে বের হয়ে আসবে পিছন দিক দিকে উল্টা উল্টা দিক দিয়ে বের হবে না সাধারণভাবে সে বের হয়ে যাবে তার পিঠ যদিও মসজিদের দিকে চলে যায় কোনো অসুবিধা নেই এমনকি আল্লাহ রসুল সাল্লাহামের যে মসজিদ মসজিদে নবাবী থেকে বের হওয়ার একই নিয়ম এ নয় যে ঢুকার সময় সামনে মুখ দিয়ে ঢুকবো বের হওয়ার সময় আবার মসজিদের দিকে মুখ রেখে পিছনের দিকে বের হবে এটা নিয়ম নয় নিয়ম সাধারণভাবে বের হবে এমনকি কাবার কাছেও যখন আমরা যাব একইভাবেই ঢোকার সময় সামনে যেমন চেহারা রেখে ঢুকবো ফেরার সময় আবার সামনের দিকে পিছনের দিকে ই করে ফিরবো এটাই হলো সাধারণ নিয়ম এটাই ইসলামের নিয়ম সেখানে ইসলামের নিয়ম দেওয়া নাই যে কাবা থেকে বের হওয়ার সময় উল্টা দিক দিয়ে বের হয়ে আসতে হবে না তাহলে আল্লাহকে কতটুকু আমরা শ্রদ্ধা করলাম কতটুকু ভালোবাসা দিলাম এবং কতটুকু আল্লাহর কাছে নত হলাম আর এই কাছে কতটুকু নত হলাম শেরকে শুধু লিপ্ত যারা প্রতিমা পূজা করছে তারাই হয়েছে তা নয় বরং আজকে আমরা নামধারী যারা মুসলমান তারা আমরা এমন পর্যায়ে চলে গেছি মানুষকে আল্লাহ সুবাহ আসনে যেন আজকে আমরা সমাসীন করে দিয়েছি প্রিয় বন্ধুরা তাই ভালোবাসা বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ সুবাহর জন্য যে ভালোবাসা হতে হবে সেই ধরনের আনুগত্য বা নত হওয়ার বা ছোট হওয়ার সেই শ্রদ্ধার ভালোবাসা যদি কোনো মখলুকের জন্য দেওয়া হয় তাহলে এটির নামেই হলো শের এটা হলো শেরকে আকবার এটা বড় শের ছোট শের নয় লেখক রহমহল্লা এরপর তিনি আরেকটি গুরুত্বপূর্ণ আয়াত নিয়ে এসেছেন সেটি হলো ভালোবাসার দিক থেকে আল্লাহ সুবাহ এবং রাসুল সাল আলী হুসাল্লাম এই দুজনকে আমরা ভালোবাসবো সবচেয়ে বেশি ভালোবাসব পরে আমাদের হাদিসও আসবে এই বিষয়ে তবে আল্লাহ এবং রাসুল সাল্লাম দুজনকে সবচেয়ে বেশি ভালোবাসবো কিন্তু দুজনের ভালোবাসার মাঝে আবার পার্থক্য রয়েছে পার্থক্য হলো আল্লাহকে আমরা ভালোবাসবো খালেক হিসাবে সব সারা বিশ্বের স্রষ্টা হিসাবে খালেক হিসাবে তাকে ভালোবাসবো আর আল্লাহ রসুল সাল্লামকে ভালোবাসবো মাখলুক হিসাবে তিনি হলেন মাখলুক আল্লাহ সুবাহ হলেন খালেক দুজনে সমান না কিন্তু দুজনকে যদি সমানভাবে ভালোবাসি মানে একই ক্যাটাগরির ভালোবাসি তাহলে এটার নামে আবার শির কারণ একজন মোহাম্মদ সাল্লাম এর সোসটা হলেন আল্লাহ সুবাহ তাহলে আল্লাহকে ভালোবাসার সময় আমরা মনে করব যে তিনি হলেন স্রষ্টা সেই হিসেবে ভালোবাসব আর মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে ভালোবাসার সময় মনে করব তিনি হলেন মখলুক আল্লাহ সুবাহ সেই হিসেবে ভালোবাস আল্লাহ সুবাহকে ভালোবাসবো তিনি হলেন আমাদের মাহবুদ তার জন্য আবাদত করতে হয় সেই হিসাবে আর মোহাম্মদ সাল্লাহামের ভালোবাসার সময় মনে করব তিনি হলেন আল্লাহর বান্দা তিনিও আল্লাহর আবাদত করেন সেই হিসাবে তিনি মাহবুদ না অতএব আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা সব কিছুর উপরেই হবে লেখক রহমহল্লা এখানে একটি গুরুত্বপূর্ণ সুন্দর আয়াত নিয়ে এসেছেন যে আয়াতটি সুরাতাউবায় চব্বিশ নম্বর আয়াত এসেছে আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেন قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين আল্লাহ রাবুল্লাহ আলমিন এই আয়াতে আটটি জিনিসকে উল্লেখ করেছেন সেই আটটি বিষয়ের উপরে আল্লাহ এবং তার রাসুলের ভালোবাসাকে প্রাধান্য দিতে হবে আল্লাহ বলছেন যদি তোমাদের বাপ দাদা ও আবনা উকুম তোমাদের কলিজার টুকরা সন্তানেরা ও ইহান উকুম তোমাদের সহযোগী ভাইয়েরা ও আজওয়াজ উকুম তোমাদের সহধর্মিনী স্ত্রী যারা তারা ও আশিরাতুকুম তোমাদের আত্মীয় স্বজন তারা ও আমুয়ালুকুম এবং তোমাদের সম্পদ ধন সম্পদ সেগুলি ও তেজারাতুন তাকসৌনা কাসাদাহা এবং তোমাদের যে ব্যবসা বাণিজ্য সেগুলি ও মাসা কিনু তরদৌনাহা এবং তোমাদের প্রিয় পছন্দনীয় আবাস ভবন ঘর বাড়ি সেগুলি আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ ও রাসুলিহ যদি আল্লাহ এবং তার রাসুলের চেয়ে এগুলি বেশি পছন্দনীয় হয় তোমাদের কাছে বেশি প্রিয় হয় ওয়াজিহাদ ইনফি সাবিলে এবং আল্লাহর পথে জেহাদের চেয়েও এগুলি বেশি পছন্দ প্রিয় হয় আল্লাহ বলছেন ফাচারাব্বাসু হাচ্চাইয়াচি আল্লাহ হবে আমরি অপেক্ষা করো তাহলে আল্লাহ তোমাদেরকে দেখাবেন আল্লাহ রাবুল্লাহ আলমিন ফাসিকদেরকে কখনো হেদায়ত দান করেন আল্লাহ রাবুল্লাহ আলমিন এ আয়াতে তাহলে আমাদেরকে বোঝাচ্ছেন বলে দিচ্ছেন স্পষ্ট করে আমরা বাপদাদাকে অর্থাৎ পিতামাতাকে অবশ্যই ভালোবাসব কিন্তু পিতামাতার ভালোবাসা আল্লাহ এবং তার রাসুলের চেয়ে ভালোবাসা হতে পারে না পিতামাতাকে অবশ্যই ভালোবাসবো তার স্তরে কিন্তু তাদের উপরে আরো বেশি ভালোবাসবো আল্লাহ সুবাহ এই জন্যই যখন আল্লাহ রাবুল আলমিন কোন নির্দেশ দিবেন পিতামাতা সেখানে কখনো থামায় রাখতে পারবে না বা পিতামাতার আনুগত্য সেখানে আল্লাহর নির্দেশকে থামাই বা বর্জন করার সুযোগ নেই প্রিয় বন্ধুরা আমরা একটি বিষয় নিয়ে খুব সুন্দরভাবে আলোচনা করছিলাম এবং মনোযোগ সহকারে শুনছিলাম আজকে আমাদের এই দর্শের সময় শেষ বাকি অংশ ইনশা আল্লাহ আমরা পরবর্তী দর্শে আবার আলোচনা শুনবো আল্লাহ রাবুল্লাহ আলমিন বিষয়টিকে আমাদের ভালোভাবে উপলব্ধি করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত